بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু صاد والقرآن للذكر بل الذين كفروا في عزة وشقاق সোয়াদ শপথ উপদেশপূর্ণ কোরআনের বরং যারা কাফির কাফির তারা অহংকার ও বিরোধিতায় লিপ্ত كم أهلكنا من قبلهم من قرن فنادوا ولا تحين مناص তাদের আগে আমি কত জনগোষ্ঠীকে ধ্বংস করেছি অতপর তারা আত্মনাদ করতে শুরু করেছে কিন্তু তাদের নিষ্কৃতি লাভের সময় ছিল না وعجبوا أن جاءهم منذر منهم وقال الكافرون هذا ساحر كذاب তারা বিস্ময় বোধ করে যে তাদেরই কাছে তাদেরই মধ্য থেকে একজন সতর্ককারী আগমন করেছেন আর কাফিররা বলে এ তো এক মিথ্যাচারী জাদুকর সে কি বহু উপাস্যের পরিবর্তে এক উপাস্যের উপাসনা সাব্যস্ত করে দিয়েছে নিশ্চয়ই এটা এক বিস্ময়কর ব্যাপার وانطلق الملأ منهم أن امشوا واصبروا على آلهتكم إن هذا لشيء يراد তাদের কতিপয় বিশিষ্ট ব্যক্তি কথা বলে প্রস্থান করে যে তোমরা চলে যাও এবং তোমাদের উপাস্যদের পূজায় দৃঢ় থাকো নিশ্চয়ই এই বক্তব্য কোনো বিশেষ উদ্দেশ্য প্রণোদিত ما سمعنا بهذا في الملة الآخرة إن هذا إلا اختلاق أأنزل عليه الذكر من بيننا بل هم في شك من ذكري بل لما يذوقوا عذاب আমরা সাবেক ধর্মে এ ধরনের কথা শুনিনি এটা মন গড়া ব্যাপার বই নয় আমাদের মধ্য থেকে শুধু কি তারই প্রতি উপদেশবাণী অবতীর্ণ হল বস্তুত ওরা আমার উপদেশ সম্পর্কে সন্দিহান বরং ওরা এখনো আমার শাস্তি আস্বাদন করেনি أم عندهم خزائن رحمة ربك العزيز الوهاب أم لهم ملك السماوات والأرض وما بينهما فليرتقوا في الأسباب নাকি তাদের কাছে আপনার পরাক্রান্ত দয়াবান পালনকর্তার রহমতের কোনো ভাণ্ডার রয়েছে নাকি নভমণ্ডল ভূমণ্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর উপর তাদের সাম্রাজ্য রয়েছে থাকলে তাদের আকাশে আরোহণ করা উচিত রশি ঝুলিয়ে এক্ষেত্রে বহু বাহিনীর মধ্যে ওদেরও এক বাহিনী আছে যা পরাজিত হবে كذبت قبلهم قوم نوح وعاد وفرعون ذو الأوتاد وثمود وقوم لوط وأصحاب الأيكة أولئك الأحزاب তাদের পূর্বেও মিথ্যারোপ করেছিল নুহের সম্প্রদায় আদ কিলক বিশিষ্ট ফেরাউন সামুদ লুতের সম্প্রদায় ও আইকার লোকেরা এরাই ছিল বহু বাহিনী إن كل إلا كذب الرسل فحق عقاب এদের প্রত্যেকেই পয়গম্বরগণের প্রতি মিথ্যারোপ করেছে ফলে আমার আজাব প্রতিষ্ঠিত হয়েছে وما ينظر هؤلاء إلا صيحة واحدة إلا صيحة واحدة ما لها من فواق وقالوا ربنا عجل لنا قطنا قبل يوم الحساب কেবল একটি মহানাদের অপেক্ষা করছে যাতে দম ফেলার অবকাশ প্রতিষ্ঠিত থাকবে না তারা বলে হে আমাদের পরওয়ার দিগার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 পরীক্ষা করলাম এবং রেখে দিলাম তার সিংহাসনের উপর একটি নিষ্প্রাণ দেহ অতপর সে রুজু হল সুলাইমান বলল হে আমার পালন কর্তা আমাকে মাফ করুন এবং আমাকে এমন সাম্রাজ্য দান করুন যা আমার পরে আর কেউ পেতে পারবে না নিশ্চয়ই আপনি মহাদাতা فسخرنا له الريح تجري بأمره رخاء حيث أصاب তখন আমি বাতাসকে তার অনুগত করে দিলাম যা তার হুকুমে অবাধে প্রবাহিত হতো যেখানে সে পৌঁছাতে চাইত والشياطين كل بناء وغواص وآخرين مقرنين في الأصفاد আর সকল শয়তানকে তার অধীন করে দিলাম অর্থাৎ যারা ছিল প্রাসাদ নির্মাণকারী ও ডুবুরি এবং অন্য আরো অনেককে অধীন করে দিলাম যারা আবদ্ধ থাকত শৃঙ্খলে এগুলো আমার অনুগ্রহ অতএব এগুলো কাউকে দাও অথবা নিজের কাছে রেখে দাও এর কোনো হিসাব দিতে হবে না নিশ্চয়ই তার জন্য আমার কাছে রয়েছে মর্যাদা ও শুভ পরিণতি واذكر عبدنا أيوب إذ نادى ربه أني مسني الشيطان بنصب وعذاب স্মরণ করুন আমার বান্দা আইয়ুবের কথা যখন সে তার পালনকর্তাকে আহ্বান করে বলল শয়তান আমাকে যন্ত্রণা ও কষ্টে পৌঁছিয়েছে তুমি তোমার পা দিয়ে ভূমিতে আঘাত করো ঝর্ণা নির্গত হল গোসল করার জন্য শীতল ও পান করার জন্য আমি তাকে দিলাম তার পরিজন বর্গ ও তাদের মতো আরো অনেক আমার পক্ষ থেকে রহমত স্বরূপ এবং বুদ্ধিমানদের জন্য উপদেশ স্বরূপ তুমি তোমার হাতে এক মুঠো তৃণ শলা নাও তা দ্বারা আঘাত করো এবং শপথ ভঙ্গ করো না আমি তাকে পেলাম সবরকারী চমৎকার বান্দা সে নিশ্চয়ই সে ছিল প্রত্যাবর্তনশীল واذكر عبادنا إبراهيم وإسحاق ويعقوب أولي الأيدي والأبصار إنا أخلصناهم بخالصة ذكر الدار وإنهم عندنا لمن المصطفين الأخيار স্মরণ করুন হাত ও চোখের অধিকারী আমার বান্দা ইব্রাহিম ইসহাক ও ইয়াকুবের কথা আমি তাদের এক বিশেষ গুণ তথা পরকালে স্মরণ দ্বারা স্বাতন্ত্র্য দান করেছিলাম আর তারা আমার কাছে মনোনীত ও সৎ লোকদের অন্তর্ভুক্ত واذكر إسماعيل واليسع وذا الكفل وكل من الأخيار স্মরণ করুন ইসমাইল আল ইয়াসা ও জুলকি ফলের কথা তারা প্রত্যেকেই গুণীজন এ এক মহৎ আলোচনা আল্লাহ ধীরুদের জন্য রয়েছে উত্তম ঠিকানা সেখানে স্থায়ী বসবাসের জান্নাত তাদের জন্য দ্বার দ্বার উন্মুক্ত রয়েছে متكئين فيها يدعون فيها بفاكهة كثيرة وشراب وعندهم قاصرات الطرف أتراب সেখানে তারা হেলান দিয়ে বসবে তারা সেখানে চাইবে অনেক ফলমূল ও পানীয় তাদের কাছে থাকবে আয়ত নয়না সমবয়স্ক রমণীগণ هذا ما توعدون ليوم الحساب إن هذا لرزقنا ما له من نفاد তোমাদেরকে এরই প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে বিচার দিবসের জন্য এটা আমার দেওয়ার ইজাইক যা শেষ হবে না هذا وإن للطاغين لشر مآب جهنم يصلونها فبئس المهاد এটা তো শুনলে এখন দুষ্টদের জন্য রয়েছে নিকৃষ্ট ঠিকানা তথা জাহান নাম তারা সেখানে প্রবেশ করবে অতএব কত নিকৃষ্ট সেই আবাসস্থল এটা উত্তপ্ত পানি ও পুঁজ অতএব তারা একে আস্বাদন করুন এ ধরনের আরো কিছু শাস্তি আছে هذا فوج مقتحم معكم لا مرحبا بهم إنهم صالوا النار এই তো একদল তোমাদের সাথে প্রবেশ করছে তাদের জন্য অভিনন্দন নেই তারা তো জাহান নামে প্রবেশ করবে قالوا بل أنتم لا مرحبا بكم أنتم قدمتموه لنا فبئس القرار তারা বলবে তোমাদের জন্য তো অভিনন্দন নেই তোমরাই আমাদেরকে এই বিপদের সম্মুখীন করেছ অতএব এটি কতই না ঘৃণ্য আবাসস্থল قالوا ربنا من قدم لنا هذا فزده عذابا ضعفا في النار তারা বলবে হে আমাদের পালন কর্তা যে আমাদেরকে এর সম্মুখীন করেছে আপনি জাহান নামে তার শাস্তি দ্বিগুণ করে দিন وقالوا ما لنا لا نرى رجالا كنا نعدهم من الأشرار তারা আরো বলবে আমাদের কি হল যে আমরা যাদেরকে মন্দ লোক বলে গণ্য করতাম তাদেরকে এখানে দেখছি না আমরা কি অহেতুক তাদেরকে ঠাট্টার পাত্র করে নিয়েছিলাম না আমাদের দৃষ্টি ভুল করছে এটা কোনো উপাস্য নেই তিনি আসমান জমিন ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর পালনকর্তা পরাক্রমশালী মার্জনাকারী قل هو نبأ عظيم أنتم عنه معرضون ما كان لي من علم بالملأ الأعلى إذ يختصمون বলুন এটি এক মহা সংবাদ যা থেকে তোমরা মুখ ফিরিয়ে নিয়েছ ঊর্ধ্ব জগৎ সম্পর্কে আমার কোনো জ্ঞান ছিল না যখন ফেরেস্তারা কথাবার্তা বলছিল আমার কাছে এ ওহি আসে যে যখন আমি তাকে সুষম করব এবং তাতে আমার রূহ ফুঁকে দেব তখন তোমরা তার সম্মুখে সিজদায় নত হয়ে গিও অতপর সমস্ত ফেরেস্তায় একযোগে সিজদায় নত হল কিন্তু ইবলিশ সে অহংকার করল এবং অস্বীকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল ইবলিস يا إبليس ما منعك أن تسجد لما خلقت بيدي أستكبرت أم كنت من العالين আল্লাহ বললেন হে ইবলিশ আমি সহস্তে যাকে সৃষ্টি করেছি তার সম্মুখে সিজদা করতে তোমাকে কিসে বাধা দিল তুমি অহংকার করলে না তুমি তার চেয়ে উচ্চ মর্যাদা সম্পন্ন قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين সে বলল আমি তার চেয়ে উত্তম আপনি আমাকে আগুনের দ্বারা সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটির দ্বারা আল্লাহ বললেন বের হয়ে যা এখান থেকে কারণ তুই অভিশপ্ত তোর প্রতি আমার এই অভিশাপ বিচার দিবস পর্যন্ত স্থায়ী হবে সে বলল হে আমার পালন কর্তা আপনি আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দিন আল্লাহ বললেন তোকে অবকাশ দেওয়া হল সে সময় দিন পর্যন্ত যা জানা قال فبعزتك لأغوينهم أجمعين إلا عبادك منهم المخلصين সে বলল আপনার ইজ্জতের কসম আমি অবশ্যই তাদের সবাইকে বিপদগামী করে দেব তবে তাদের মধ্যে যারা আপনার খাঁটি বান্দা তাদেরকে ছাড়া قال فالحق والحق أقول لأملأن جهنم منك وممن تبعك منهم أجمعين আল্লাহ বললেন তাই ঠিক আর আমি সত্য বলছি তোর দ্বারা আর তাদের মধ্যে যারা তোর অনুসরণ করবে তাদের দ্বারা আমি জাহান্নাম পূর্ণ করব قل ما أسألكم عليه من أجر وما أنا